মুজাশি ইবনু মাসুদ রদিয়াল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন মুজাশি তার ভাই মুজালিদ ইবনু মাসুদ রদিয়াল্লাহ তাল্লাহ্নকে নিয়ে নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম এর নিকট এসে বললেন এ মুজালিদ আপনার নিকট হিজরাত করার জন্য বায়াত করতে চায় তখন আল্লাহ রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বললেন মক্কা জয়ের পর আর হিজরতের দরকার নেই কাজেই আমি তার নিকট হতে ইসলামের বায়াত নিচ্ছি